আল্লাহ পাকের মেহরবানিতে গত জুমায় আমরা মেকি মুহেব্বি রসুল রসুল্লাহামের মিথ্যা মোহাব্বতের দাবিদার মুনাফেক সম্পর্কে আমরা কিছুটা আলোচনা শুনেছিলাম আজকেও সেই আলোচনার পরিপূরক আলোচনা হবে ইনশাআল্লাহ মুনাফেকদের দ্বিমুখী নীতি রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মসজিদেই সালাত আদায় মদিনাতেই বসবাস কিন্তু ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধন তাদের হল মুখ্য উদ্দেশ্য ছিল মুনাফেক মূলত দুই প্রকার একটা হল নেফাকে কাদি আর একটা হল নেফাকে আমালি একটা হলো আমলগত মুনাফিকি আর একটা হলো আকিদাগত মুনাফিকি আকিদাগত মুনাফিকি যেটা সেটা মুখরিজ মিনাল মিল্লা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় সে কাফের অন্তর্ভুক্ত হয়ে যায় আকিদাগত মুনাফিকি যাদের আছে তারা মুসলিম বলে দাবি করে কিন্তু আসলে মুসলিম নয় যেমন শিয়া শিয়াদের মধ্যে যেটা গুলাতুসেরিন শিয়াদের মধ্যে যারা চরমপন্থী শিয়া খারেজিদের মধ্যে যারা চরমপন্থী খারেজি অনুরূপভাবে কাদিয়ানি কাদিয়ানিরা মুসলিম বলে দাবি করে এবং ইসলামের কিছু অনুশাসন পালন করে থাকে বাহ্যিকভাবে মূলত তারা ইসলাম থেকে খারিজ অনুরূপ ভাবে এক শ্রেণীর লোক আছে যারা সালাদ সিয়াম হজ জাকাত সবকিছুই করেন কিন্তু তাদের আকিদার মধ্যে রয়েছে ভ্রষ্টতা রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম তাদেরকে এই লক্ষ্য করে বলছিলেন মান আবি দাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন দুসাই জাহান্নাম যে ব্যক্তি জাহেলিয়াতের আহ্বান জানায় জাহেলিয়াতের স্লোগান দেয় জাহেলিয়াতের দাবি করে তারা হল জাহান নামের জ্বালানি জাহান নামের খড়ি জাহান নাম অন্তর্ভুক্ত তারা ওয়াইন সল্লা যদিও তারা সলাত আদায় করে ও সামা সিয়াম পালন করে মুসলিম এবং ধারণা পোষণ করে সে মুসলিম মুসলিম বলে দাবি করলেই মুসলিম হওয়া যায় না মোনাফেকদের আমলি যে ত্রুটি বিস্তুতিগুলো তা রসুল্লাহ সাল্লাম এক হাদিসের মধ্যে তুলে ধরেছেন আয়াতুল মুনাফেকে সালাসা মুনাফেকের নিদর্শন মুনাফেক চিনার উপায় তিনটি বিষয় দেখে তিনটি জিনিস দেখে ইজা হাদ্দাসা কাদাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথায় আমাদের দেশে সবচেয়ে বেশি যারা বলেন তাদের মধ্যে হল এক শ্রেণীর সাংবাদিক ঘটেছে একটা আর বলছে আর একটা মেরেছে যে তাকে আড়াল করে মায়ের খেয়েছে যে তাকেই ভাইরাল করে দেখাচ্ছে যে একটা মারল তারটা দেখায় দিল আর যে দশটা মারল তারটা আড়াল করে দিল এইভাবে করে একটা জায়গায় একটা স্পটে একটা ঘটনা ঘটল গিয়ে দেখবেন তিন পত্রিকায় তিন রকম লেখল যে যেই দলের সেই দলকে বাঁচাতে গিয়ে অথবা যে পয়সা দিয়েছে তার ওই দেওয়া পয়সাকে হালাল করতে গিয়ে উদর পিণ্ডি বুদর ঘাড়ে তুলে দিয়ে এক সংবাদ পরিবেশন করেছে অনেক সময় আমরা শিরোনাম দেখে আশ্চর্য হয়ে যাই হাস্যকর শিরোনাম শিরোনামে লেখল কি আর ভিতরের খবরটা কি শিরোনাম দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে মিডিয়ার সুবিধা যেমন আছে মিডিয়ার অসুবিধাটা আরো ভয়ানক এবং বেশি আগে স্বাভাবিক স্বাভাবিক পারিবারিক গোলমাল যদি হতো তাহলে বউ শাশুড়িতে গোলমাল স্বামী আছে বিদেশে এখন শাশুড়ির বিরুদ্ধে দুর্নাম লেখতে একটা চিঠি লেখা লাগত একটু গোপনে একটু সময় বের করা লাগত যে আপনার আম্মার সাথে আমার চলা চলছে না আমি চলতে পারছি না আপনার আম্মা আমার উপর জুলুম করতেছে এটা গোপনে একটা চিঠি লেখার জন্য একটু সময় বের করে একটা সিডি লেখে আবার সেই সিডি পোস্ট করে একটা বিরাট সময়ের ব্যাপার এখন চোখের পলকে মুহূর্তের মধ্যেই এই যোগাযোগ মাধ্যমে খবর পৌঁছায় দেওয়া হচ্ছে যে আমি এখানে থাকতে পারছি সেও সাথে সাথেই খবরটা পেয়ে গরম হয়ে সেও আর একটা ডিসিশন দিয়ে দিচ্ছে মারামারি বেশি বেড়ে গেছে এই যোগাযোগ মাধ্যম দ্রুত হওয়ার প্রত্যেকটা জিনিসের ইজাবিয়াত এবং সালবিয়াত পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকে প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা থাকে ঠিক মিডিয়ার ক্ষেত্রেও তাই বর্তমান সুবিধা যেমন পাচ্ছে অসুবিধা কোনো অংশেই কম নয় আল্লাহকে ভয় করুন হে সাংবাদিক নামক সাংঘাতিকেরা সাংবাদিক নামক সাংঘাতিকেরা আল্লাহকে ভয় করুন কলম লেখার সময় খবর পরিবেশন করার সময় যাচাই বাছাই করে কে জালেম আর কে মাজলুম সেইভাবে চিহ্নিত করে খবর পরিবেশন করুন দুনিয়াতেও সফলতা পাবেন পরকালেও আল্লাহর দরবারে অসীম নেকি পাবেন আর যদি মিথ্যা খবর পরিবেশন করেন আর সেই কারণে যদি একজন মানুষ সামান্য পরিমাণ এফেক্টেড হয় ক্ষতিগ্রস্ত হয় এই দায়ভার কালকে আমাদের কোঠে আপনাকে নিয়ে উঠতে হবে ইদা হাদ্দাসা কাদাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যাবাদী লোকের সংখ্যা বেড়ে গেছে ডাক্তার মিথ্যা কথা বলে অনেক ডাক্তার আছে মিথ্যা কথা বলে অনেক বক্তা আছে মিথ্যা কথা বলে অনেক আলেম আছে মিথ্যা কথা বলে এমনকি রসুল্লাহ সাল্লাম অনুমান করে কথা বলা ব্যক্তিকেও মিথ্যুক বলেছে সে জানে না সে অনুমান করে বলবে কেন রসুল্লাহ সাল্লাম বললেন কাদাবা আবু সানাবেল আবু সানাবেল মিথ্যা কথা বলেছে না জেনে কথা বলাকে মিথ্যাবাদীর মধ্যে সামিল করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কাফাবিল মারে কাদিবান আইনু হাদিসা আবিমা সামিয়া যা শোনে তাই বলে বেড়ায় সেটাই হল মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য একটাই যথেষ্ট যা শোনে তাই বলে যা শোনে তাই বলে এই লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এই একটি আচরণই যথেষ্ট মিথ্যা কথা আলেম সাহেবরা যখন বলেন মিথ্যা কথা বক্তা সাহেবরা যখন বলেন মিথ্যা কথা মুক্তি মহাদয়গণ যখন বলেন তখন আশ্চর্য হয়ে যায় বিরাট বড় মুক্তি লক্ষ লক্ষ অনুসারী তার তারপর বলছে এই শোন জোরে আমিন বলার জন্য পাঁচশো রিয়াল করে সৌদি আরব থেকে দেয় পাঁচশো রিয়াল করে সৌদি আরব থেকে দেয় জোরে আমিন বলার জন্য কালকে কুমিল্লা গিয়ে এক ভাইকে দেখলাম রাজমিস্ত্রির কাজ করে গরিব মানুষ এত বড় লম্বা দাড়ি নিজের এলাকায় টিকতে পারেনি নির্যাতন সহ্য করতে না পেরে নিজের এলাকা ছেড়ে ভয় আর এক এলাকায় পালিয়ে বেড়াচ্ছে কেন জোরে আমিন বলার অপরাধ আর কোন অপরাধ তার নেই খুব ভালো মানুষ এলাকার ছেলে সবাই জানে সে সাথে সাথে এই অবস্থা আর এক মসজিদের ইমাম সাহেব তার চাচাকে বলছে আর ভাই এসে বললেন দুই দিন আগে যে আমার চাচাকে অমক মসজিদের ইমাম সাহেব বললেন যে আপনার ভাতিজা পথভ্রষ্ট হয়ে গেছে আরে ও গেছে ও শেষ হয়ে গেছে ও বেদিন হয়ে গেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ বেদিন হয়ে গেছে ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন ডাক্তার জানছে যে এই লোকের এই রোগ তারপরে দিয়ে দিল আপনার রোগ তো বোঝা যাচ্ছে না একটু কিছু ই লাগবে টেস্ট পরীক্ষা লাগবে পরীক্ষা দিয়ে অসহায় নিরীহ গরিব দুঃখী মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে অথচ জাতীয় রাজস্বের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে সরকারি আর সরকারি মানে জনগণের টাকা জনগণের টাকা খাইছে সে ডাক্তার হয়েছে একটা ডাক্তার বানাতে একজন ইঞ্জিনিয়ার বানাতে একজন ডাক্তার বানাতে একজন সাংবাদিক বানাতে তার বাপের টাকা খরচ হয়েছে তার সমাজের টাকা খরচ হয়েছে জাতীয় রাজকোষের কোটি কোটি টাকা এক একজন ডাক্তারের পিছনে আছে আল্লাহ আকবর সুহান যাদের রক্ত চুষে খেয়ে যাদের শ্রম ঘামানো ট্যাক্সের পয়সা খেয়ে তুমি ডাক্তার হয়েছ তারা হলো এদেশের মালিক আর তোমরা হল এদেশের খাদেম তোমাদের দ্বারা গরিব দুঃখী মানুষ উপকার পাবে এই জন্য তোমাদেরকে ডাক্তার বানানো হয়েছে মানুষের জীবন নিয়ে সিনেমি আঠারো দিন পার হয়ে গেল রোগী নির্ণয় করতে পারে সুবাহ আমার ভাই রুগী আর আমাদের টাকার ওষুধ আর উনি ডাক্তারি প্র্যাকটিস করেন আমার রুগীর জীবন নিয়ে সিট ভাড়া তো এগুলি তো আসেই অনেক কথা আঠারো দিন পরে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের জামাই ডাক্তার আব্দুল মেতিন সাহেব বললেন যে আঠারো দিন পার হয়ে গেল রোগ নিরাময় নির্ণয় করতে ঘটনা কাগজপাতি হাতে নিয়ে হাতরায় দেখে জিজ্ঞেস করছেন আপনাদের বংশে কারো টিভি আছে না তো বলছে আমারই টিভি ছিল ছোটকালে বসে ইন্নালিল্লাহ এই যে আঠারো দিনে এত টাকা খরচ হলো সব বৃথা চলে গেছে এবং এই সমস্ত powerful chemical medicine powerful chemical injection saline এগুলি পুশ করে এর অর্ধেক পঙ্গু বানায় ফেলেছে দ্রুত করতে পঙ্গু হাসপাতালে টিবি হাসপাতাল নিয়ে টিবি হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বলেন ভুল হয়ে গেছে আপনাদের দেরি করে এসেছেন যখন টিভি হয়েছিল তখন টিভির ফুল কোর্স কমপ্লিট করা ছাড়াই চিকিৎসায় স্টপ করা হয়েছিল এখন আমাদের কিছু করবার নেই তারপরেও আল্লাহর উপর ভরসা করে ওষুধ খেতে থাকো ফলাফল যা হবার হবে ফলাফল হয়ে গেল একটি প্রাণ ঝরে চলে গেল ইন্দারিল্লাহ ওই অসচেতন অভিভাবক সে তো তার জমি এক কোনা বিক্রি করে ছেলেকে চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে নিয়েছিল ডাক্তার জানে না যে কোর্স কমপ্লিট না করলে সমস্যা হবে পরবর্তীতে সেই সতর্কতা যদি ওই অসচেতন গার্জেনকে গার্জিয়ানকে অভিভাবককে জানানো হতো তাহলে অবশ্যই এর ফল পাওয়া যেত তারপরে মৃত্যু নির্ধারিত আছে কিন্তু মানুষের কৃতকর্মের কারণে তার সাজা অবশ্যই ভোগ করতে হবে বক্তা সাহেব মিথ্যা কথা বলেন সাংবাদিকরা মিথ্যা কথা বলেন আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে রাজনীতিবিদরা ভালো রাজনীতিবিদও আছে তবে অধিকাংশ রাজনীতিবিদ মিথ্যা কথা বলে যে এলাকায় যাবেন সে এলাকা বলে আমার নিজের এলাকা তোমাদের এলাকা নিয়ে আমার রাত্রে ঘুমই হয় না এটাই উন্নয়ন করা আমার কোনো খুব জরুরি যেখানে গেল সেখানেই নিজের এলাকা তাহলে পরের এলাকা কোনটা হোটেলে গেলাম খানা খেতে হুজুরে একটা বড় পিস ভালো দেখে দে হুজুরে একটু ভালো পিস মাছ দে ক্যাশ থেকে ম্যানেজার বলতে আমি থামো সারাদিন ধরে সবাইকে তো ভালো পিসি দিলে এটা ছোট দেখে দাও টাকা পাঁচটা কম রাখো আবার কেমন কথা সকালবেলা আপনার হোটেলে খেতে আসছে ডাক্তার সাহেব এই ডাক্তার সাহেব রে ভালো দেখে একটা বড় দেখে পিস দে তারপর আসছে দারোগা সাহেব তাকেও এক পিস দিচ্ছেন বড় দেখে তারপর আছে মাস্টার সাহেব তারেও দিচ্ছেন এক পিস বর সারাদিন ধরে তো বড় পিস আর ভালো পিস সবাইকে দিলেন তার মানে উনি ব্যবসা করতেছেন করুক কিন্তু সবাই ওনার জন আল্লাহ অধিকাংশ জায়গায় এরকম এই খামাকা আননেসেসারি ফাও মিথ্যা কথা বলার দরকার যেটা আছে ওটা থেকে দাও নসিবে যেটা আছে ওটাই তো আমি পাবো এর বাইরে তো কিছু পাবো না বন্ধুগণ রাজনীতিবিদদের মধ্যে অনেকেই আছেন যাচ্ছেন এক এলাকায় বলছে এটা তো আমার নিজের এলাকা আরে অমকের জন্য তো আমার প্রাণ কাঁদে কতক্ষণ পরে বলছে যত্ত সব বিরাট বড় শিল্পপতি একটা মসজিদের টাকা দেওয়ার জন্য ঘোষণা দিলেন যে তোমাদের মসজিদে তিন লাখ টাকা দেব আমি মসজিদ কমিটি যায় ঘুরে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে তিন দুরা ক্ষয় হয়ে গেল টাকা আর দেয় না বলছে আপনাদের আপনি টাকা দেবেন না বলে দেন অথবা আবু আদা করলেন কেন আপনাদের মতো বেহায়া কমিটি আমরা আর পাইনি প্রত্যেক দিন দুই চারটা মাহফিলে আমরা যাই প্রত্যেক মাহফিলে দুই চার পাঁচ লাখ টাকা করে ঘোষণা দিই সব জায়গায় কি দেওয়া সম্ভব ঘোষণা দিয়ে কোনো মতো পিঠ মাসায় চলে আসি একজন ব্যক্তির একটা মিথ্যা কথার কারণে জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায় একশো জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় গোটা জাতির উপরে সেই ক্ষতির এফেক্ট পড়ে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ দিয়ে গন্ধ বের হয় তার গন্ধে ফেরত তা টিকতে পারে না দূরে সরে চলে মিথ্যা এত বড় ভয়াবহ পাপ রসুল্লাহাম বলছেন মিথ্যাটা হল পাপের মূল সবচেয়ে বড় মিথ্যা হল কোরআন এবং সৈয়াদিসকে অস্বীকার করার মিথ্যা কোরআন এবং সেই হাদিসকে অপব্যাখ্যা করার মিথ্যা হল সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ পাক বলেন ওমান আবুলাম মিম্মানি তারা আল্লাহ ক্যাদিবা ইসলাম ওরসে জালেম কে হতে পারে যে আল্লাহ দিনের উপরে কোরআন হাদিসের উপরে মিথ্যা বানাবার কথা বলে হাজার হাজার বক্তা হাজার হাজার আলেম হাজার হাজার মুফতি মহাদ্দেশ হাজার হাজার খতিব হাজার হাজার উলামাই মাসায় বুজরগানি দিন সবাই মিথ্যা কথার উপর চলছে অধিকাংশ মিথ্যা কথার উপরে চলছে ইন্নালিল্লাহে ওয়াইন্না রাজিউন বারবার বলেছি আবারও বলি যে দেশে ধর্মে ফরমালিন সে দেশের মানুষ যাবে কোথায় মাসে ফরমালিন চালে ফরমালিন ডালে ফরমালিন তরকারিতে ফরমালিন খাদ্যে ভেজাল তরকারিতে ভেজাল তাই তো একজন কবি লিখেছেন ওহির বিধানে মিশিয়ে ভেজাল যুক্তি খাটায় কত আকাশ পাতাল ফরজে সুন্নতে নফলে ভেজাল সালাতে সিয়ামে হজে ভেজাল ঈদেও ভেজাল ঈদের চাঁদেও ভেজাল ঈদেও ভেজাল ঈদের চাঁদেও ভেজাল ঈদের চাঁদের মধ্যে ভাইরাস ঢুকাই দিতে কোন দিন ঈদ পালন করতে সৌদি আরবের চাঁদ দেখা গেলে না এখানে চাঁদ দেখা গেল ওটা ইসলামটাকে আজকে এইভাবে ভেজাল যুক্ত করে ফেলেছে রসুল্লাহ বলেন মিথ্যুক ওই ব্যক্তি যে ব্যক্তি যা শোনে তাই বলে আর মুনাফেকের প্রথম খাসলত হল কথায় কথা মিথ্যা কথা বলা কথায় কথায় মিথ্যা কথা বলা এমন ঘটনা এমন গল্প বলবে ও গল্প শুনলেই বোঝা যাবে মিথ্যে কথা যশোর অভয়নগর এক মসজিদে তিনজন লোক সালাতে দাঁড়ালো একজন ইমাম হল আর পিছনে দুইজন মুক্তাদি হলো একজন হানাফি মাধাবের আর দুইজন সাফি মাধাবের সাফি মাধাবের লোক আর একজন মালিকী মাধাবের সাফি মাধাবের লোক বুকে হাত রেখে পড়ল পিছন থেকে টেনে নিয়ে বলল সরো তোমার সালাত হয়নি যশোর অভয়নগরে কি সাফি মাধাবের লোক আছে যশোর অভয়নগর কি মালিকী মাধাবের লোক আছে তারপর মালিকী দাঁড়ালো হাত ছেড়ে দিয়ে ওগুলো তোমারও হয়নি তার একজনকে বলো পথচারী বলো মারামারি করো কি নিয়ে বলে হাত মাথা নিয়ে বলে তাহলে আর একজন কপালে রাখলো হাত মুফতি বিরাট বড় মুফতি সহি আকিদার দাবিদার এবং সহি আকিদার ভ্রষ্ট সেই আহেলে কোরআন আর আহেলে কোরআন হল কাদিয়ানিদের দোষর এই কাদিয়ানিদের দোষর ভ্রষ্ট আহেলে কোরআন ডাক্তার মতিয়ার রহমান ডাক্তার মতিউর রহমানের মতিয়ার রহমান ওনার এক অনুসারী বা ওনার কাছেই আমার মনে নেই উনি বা ওনার কোন অনুসারীর কাছে একবার আমি গেছিলাম যাওয়ার পরে পরে ওই মানে কেতাব দেখালেন এটা তাওরাত এটা ইঞ্জিল এটা জবুর এটা জেন্দাবেস্তায় ত্রিপিট রামায়ণ অনেক কিছু তা আমি বললাম ভাই এসব বই আপনার পড়া ঠিক হবে না আপনি কোরআন হাদিসটা আগে সঠিক জানেন কোরআন হাদিসের ব্যাজমেন্ট যার ঠিক নেই যার ভিত্তি ঠিক নেই তার এই সমস্ত বই পড়ে বিভ্রান্ত হওয়া শুধু বলে দলিল দেন বললাম দলিল হল মুসলিম জাহানের খালিফা উমর ইবুল খাত্তাব রাজি আল্লাহ তাল আনহুর ঘটনা তিনি তাওরাতের সিরা পাতা পড়তেছিলেন রসুলাম রাগ হয়ে গেলেন বুখারির হাদিস আর বললেন উমর আজকে যদি মুসাল্লাম বেঁচে থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার আর দ্বিতীয় কোনো উপায় ছিল না কোরআন থাকার পরে তুমি তাও রাগ করো কেন কোরআনের এলেন কি তোমার যথেষ্ট হয়ে গেছে ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু তবা ইস্তেফা করলেন অনুতপ্ত অনুসূচনা করলেন তাহলে কোরআনের এলেম আপনার কাছে আছে হ্যাঁ কোরআনের পর্যাপ্ত এলেম কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার কাছে থাকে তাহলে তাদের প্রতিবাদ জানানোর জন্য প্রয়োজনে বলতে পারেন সেটা ভিন্ন যেমন ডাক্তার জাকির নাইক স্যার করে থাকে এখন ওই ভদ্রলোক বললেন যে উমর ফারুক রাজি আল্লাহ তালানুর ইমান তখনও মজবুত হয় নাই আর ওনার এলেমটা তখনও পরিপক্ক হন নেই হয়নি তাই রসল রাগ করেছে তা আমি বললাম যে ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন ওমর ফারুক রাজি ইমান পরিপক্ক হননি তা আপনার ইমান পরিপক্ক হয়ে গেছে তার এলেম কমপ্লিট হয়নি আপনারটা কমপ্লিট হয়েছে যে লোক এই দাবি করতে পারে সেই লোকের সাথে আমার আর দ্বিতীয় কথা বলার সুযোগ নেই তারপরে কপালে হাত রাখা মুফতি সাহেব বলে কপালে হাত রেখে আল্লাহ আকবর বলে কপালে হাত রেখে সালাতে দাঁড়ালো এটা যে ডাহা মিথ্যা কথা একজন মৃত্যুকে বলবে এটা মিথ্যা কপালে হাত রেখে সালাত আদায় করো নাও তুলবে তারপরে বলল এই তুমি কপালে হাত রাখলে কেন বলে আমাদের কপালের দোষ একটা বলতে গিয়ে আর একটা ধরা পড়ল কপাল লিখন ললাট লিখন তাকদির কপালে লেখে হিন্দুদের মুসলমানের তাকদির কপালে লেখে না কপালে লেখা ছিল না ললাতে লেখা ছিল না এটা বলা হল আনি আকিদা কারণ হিন্দু ধর্মের আকিদা হল ভাগ্য দেবী ষষ্ঠ রাতে আসে যেটাকে ছয় কুলির রাত বলে হিন্দু পরিভাষায় ছয় কুলের রাতে বাচ্চা ভূমিষ্ঠর ষষ্ঠ দিনের রাতে আসে ভাগ্যদেবী আর তার কপালে ভাগ্য লিখে দিয়ে দেয় মুসলমানের ভাগ্য কোথায় লেখা বালহুয়া কোরআন মাজিদ ফি লাউহে মাহফুজ মুসলিমদের ভাগ্য লাউহে মাহফুজে লেখা মুসলিমদের পার্সোনাল তাকদির চার মাস যখন মায়ের পেটে আসে ফায়ুক্তাবু আজালুহু আমালুহু আও শাকিউন আও সাঈদ সে সৌভাগ্যশীল না দুর্ভাগা তার আমল তার রুজি এগুলি চার মাস পার হওয়ার পরে ফেরস্তা লিখে দেয় মুসলিমদের তকদির আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক জেনারেল তাকদিন লিখেছেন সার্বজনীন তাকদিন আর পার্সোনাল তাকদিন মায়ের পেটে চার মাস হওয়ার পরে তখন লেখা হয় কোথায় লেখে লাউহে মাহফুজে তাহলে কপাল খারাপ কেন এটা তো হিন্দু আনি আকিদা সে তো সে কথাও জানে মিথ্যা গল্পের ভিতরে এটাই নিজে হাজার হাজার মানুষ শুনছে এই সমস্ত মিথ্যা কল্প কাহিনী মানুষ পাবলিক সাধারণ যাবে কোথায় ওয়াইদা ওয়াদা আখলামা যখন ওয়াদা করে খেলাফ করে ওয়াদা খেলাফ তো আজকাল মানুষের কাছে পানি ভাত পান্তা ভাত আমি যদি বলি ফারুক সাহেব মামুন সাহেব জসিম ভাই আপনাকে আমি আগামীকাল টাকাটা দিয়ে দিব এবার আমার এই ওয়াদার কারণে উনি আরেকজনের সাথে ওয়াদা করলেন যে আমি দিব আগামীকাল টাকাবো আমানুল্লাহ খতিব সাহেব মাদানি মানুষ উনি তো আর মিথ্যা কথা বলবেন টাকা আমি পাবো নিশ্চিত ওভার কনফিডেন্স আমার উপরে সে হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত হয়ে আর প্রশ্ন আপনাকে দিব সেই লোক আবার টাকা নিয়ে আর এক পাওনাদারকে দিবে এইভাবে একজন ওয়াদা খেলাপকারী যদি ওয়াদা করে টাকা তাকে না দেয় টাইম মতো তাহলে দশজন বিশ লোক এফেক্টেড হয়ে যায় আল্লাহ আকবর সোফান মানুষের ইমান নিয়ে টানাটানি হয় মানুষের জীবন নিয়ে টানাটানি হয় মানুষের মান সম্মান নিয়ে টানাটানি হয় একজন ওয়াদা খেলাপকারী ওয়াদা খেলাপ করার কারণ বন্ধুগণ ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজ তুমি তুমিনা খানা আর যখনই আমানত রাখা হয় তখন খেয়ানত করে আমানত কি জিনিস আজকাল মানুষ বোঝেই না আমার উস্তাদ কারি মুজিবুর রহমান সালাফি টাঙ্গাইল বাড়ি আপনারা দেখেন মাঝে মধ্যে উনি আসেন ওনার কাছে টাকা আমরা আমানত রাখতাম ছাত্র জীবনে টাকাটা ভাঙতি নিতে হলেও জিজ্ঞেস করতেন যে তোমার খুচরা টাকাটা আমার কাছে আছে আমি ভাঙাই নিয়ে ওটা ওখানে বড় নোট রেখে দিলাম আমার একটু দরকার বলে উস্তাদি আপনার কাছে টাকা রেখেছি পাঁচশো এক হাজার আপনি দিবেন খুচরা দেন আর বড় নোট দেন টাকা দিয়েছি এক হাজার এক হাজার ফেরত দিবেন তখন উস্তাদি বলতেন আমানতের মানে হল যেই নোট তুমি দিয়েছ ওই নোট ফেরত দিতে হবে এটার নাম হল আমানত আমানত মানে হলো আমানত এবং অদিয়ত দুইটা জিনিস আছে ওদিয়তের একটা সুবিধা আছে আর আমানতের একটা সুবিধা আছে আমানতের সুবিধা হলো যেই নোট দিয়েছে সেই নোট ফেরত দিতে হবে সুবিধা হলো ওটা যদি খুইয়ে যায় তাহলে ওটার জরিমানা দেওয়া লাগবে না আপনার হুবহু টাকা আমার কাছে ছিল আমার টাকাও টাকাতে নিছে আপনারটাও নিছে এবার জরিমানা দিতে আমি বাধ্য নই এটা সুবিধা যে জরিমানা লাগবে না আর অসুবিধা হলো ভাঙতি নেওয়া যাবে না ওই টাকা খরচ করা যাবে না নরসর করা যাবে না যেই নোট দিয়েছে ওই নোট ফেরত দিতে হবে আর অদিয়তের সুবিধা অসুবিধা অদিয়তটা ব্যবহার করা যায় আপনি আমার কাছে টাকা অদিয়ত রেখেছেন ওটা আমি খেয়ে ফেলতে পারবো যখন লাগবে তখন আবার আমার টাকা থেকে আমি দিয়ে দেব তাহলে এটা ভোগ করার সুযোগ পেলাম কিন্তু এই টাকা যদি খুইয়ে যায় তাহলে জরিমানা দেওয়া লাগবে যেহেতু খাওয়ার সুযোগ আছে কাজ জরিমানা দিতে হবে নষ্ট হয়ে গেলে ডাকাতে নিলে চোরে নিলে ফেরত দিতে হবে আর আমানত আপনারটা আমি রেখেছি যেটা আছে ওটাই দিতে হবে আমানত বহু রকমের আছে একটা হলো কথার আমানত একটা হলো স্ত্রী পরিবার সন্তান আমানত আপনি মুসল্লি আমি খতিব আল্লাহর তরফ থেকে আপনাদেরকে আমাদের কাছে আমানত রাখা হয়েছে আমার একটি খুদ্া বা একটি অসৌজন্য কথার কারণে একজন মুসল্লি যদি ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে কাঠ করে জানাতে হবে কত বড় আমানত সবচেয়ে বড় আমানত হল কোরআনুল করিম আল্লাহ পাক বললেন ইন্নি ইন্না আরাদনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল এই কোরআনের আমানত আমি আসমান জমিন এবং পাহাড়ের কাছে অফার করল তারা এটাকে গ্রহণ করতে অস্বীকার অস্বীকৃতি যেমন অপারগতা প্রকাশ করল ওহামালাহাল ইনসান এই অভাগা ইনসান এই আমানতকে গ্রহণ করল ইন্নাহু কানা জালুমান জাহুলা তারা হল জালেম এবং জাহেল হয় জালেম নয় জাহেল মানুষ যারা কোরআন সুন্না ভিত্তিক জীবন গড়ে না তারা হয় জালেম নয় জাহেল হয় জানে না অথবা জেনে আমল করে না যদি জেনে আমল না করে তাহলে সে জালেম আর যদি মোটেই জানে না তাহলে সে জাহের বাংলাদেশে যত এই বেদাতি আলেম আছে তারা কেউ হয় জালেম আর না হয় জাহেল দুইটার একটা জাহেল মানে জানে না আর জালেম মানে জেনে মানে না কোরআনে আল্লাহ পাক সুরাতুল ফাতে হয় তাদেরকে এক দলকে বলছেন মকদুব আর এক দলকে বলছেন দলি বৈরিল মকদুব আলাইহিম ওয়ালা দলি মানে যাদের উপর আল্লাহর গজব পড়েছে আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত জাতি হল ইহুদি জাতি ওরা তাওরাত ইন্দিলের বিধান সব বুঝত কিন্তু আমল করত না আর জল্লিন হল নাসারা যারা জানেই না না জেনে আমল করে আমার দেশে দুই দল মানুষই আছে এক দল আছে কোরআন হাদিস করে নিজের টুপাইস কামানোর জন্য দুনিয়াবি সামান্য স্বার্থে সেইগুলিকে জ্বলন্ত ভাবে চূড়ান্ত ভাবে গোপন করে চলেছে জানিও বলে না বললেও অর্ধেক বলে অর্ধেক বলে না আর জলিন তারা যারা জানেই না আমল করে যেখানেই গেল সেখানেই সে দামারি আল্লাহ হজে গেলে খুব মজা দেখা যায় একজন লোক তার হাতের মধ্যে একটু ময়লা লাগছে তো পাহাড়ের সাথে ময়লাটা হাতটা মুছলো তার একজন মনে করলে এখানে মধ্যে বরকত আছে এবার শুরু হলো মুসা আরে তুই মুসলি কেন কথা বলতো হুজুর মুসলোতে কিছু লোক ওখানে হয়তো একটু দাঁড়ায় আছে কাপড়টা হয়তো বদলাবে বা একটু রেস্ট নিচ্ছে মনে করছে এটা বোধহয় দাঁড়ানোর জায়গা যাই পাঁচ মিনিটের মধ্যে কিছু লোক জড়ো হয়ে গেল মানে কিম্ভূত কিমাকার পরিস্থিতি পরিবেশ দেখেই আশ্চর্য হতে হয় তুমি না খানা যখন আমানত রাখা হয় খেয়ানত করে কথার আমানত রেখেছে খেয়ানত করে আপনার স্ত্রী আপনার আমানত আপনার ছেলে মেয়ে আপনার আমানত আপনার অধীনস্থ কর্মচারী বিন্দু আপনার আমানত দেশের জনগণ সরকারের কাছে আমানত দেশের জনগণের মান সম্মান পুলিশ প্রশাসনের কাছে সিভিল প্রশাসনের কাছে কি বলে সমস্ত ডিফেন্স প্রশাসনের কাছে সমস্ত প্রশাসনের কাছে আমানত যারা সীমান্ত রক্ষী দেশ তাদের কাছে আমানত কোরআন হাদিস আলমের কাছে আমানত আল্লাহ আকবর সুমান فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وفي رواية ফাজারা যখন ঝগড়া করে তখন অকথ্য ভাষা প্রয়োগ করে মিথ্যা কথা বলে তো বলেই অকথ্য ভাষায় গালাগালি করে একজন বক্তা সাহেব দৈনিক গালাগালি করে গালাগালি করতে করতে পাবনার পাগলা আমানুল্লাহ হারামজাদা ও কোরআন পড়তে জানে না সুরা হারাও পড়তে জানে নাম বলে এরকম শব্দ ইন্টারনেট সার দেন সার দিলে এই বক্তব্যই পেয়ে যাবে ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে সুবাহান আল্লাহ বেহাম দিয়েছেন আলেন মানুষ তুমি এত বড় ভারী শব্দ কি করে বলে ফেলে এত বড় ভারী শব্দ কি করে বলে ফেলে আর রাস্তায় গাড়িতে চড়তে গিয়ে তো অমকের বাচ্চা তমকের বাচ্চা তো প্রতি মিনিটে মিনিটে মানুষ বলতেছে এর ওজন যে কত পাওয়ারফুল সারা জীবনের আমল দিয়েও একদিনের গালির ঋণ পরিশোধ হওয়া কঠিন আছে আরামজাদা শব্দটা কত কঠিন শব্দ বক্তৃতার মঞ্চে উঠে বক্তা সাহেব যদি এসব শব্দ ব্যবহার করেন তারা কেমন বক্তা আর কেমন আলেন এলেন তো কম না এলেন তো আছে আমল নেই কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে এই সমস্ত বেয়াদবদেরকে আল্লাহ পাক সায়স্তা করেন বুঝতেও পারেন এক মাহফিলে বক্তৃতা দিচ্ছে আর এক মাহফিল থেকে কল আসছে মানে এই বক্তৃতাটা মেরে আবার ওখানে যাবে এখানে চল্লিশ হাজার আবার ওখানে চল্লিশ হাজার কত আশি হাজার আর আর এক জায়গায় আছে এক রাতে তিনটা মারতে পারলে এক লাখ বিশ বিরাট সুবিধা তো এই চল্লিশ হাজারের বক্তৃতা দিয়ে সামনে আর একটা ধরবে তো সামনেওয়ালা বলতেছে যে আপনি কই আমি আসতেছি পথে আস বক্তৃতার মঞ্চে বক্তৃতা করতে করতে মোবাইল বেঁধে উঠছে আর মোবাইলটা ধরে পাবলিকের সামনেই বলতেছে যে আমি আসতেছি পথে আছি কিন্তু উনি ওখানে বক্তব্য দিচ্ছেন মাহফিলে পাবলিক তো দেখে ফেললো ধরা পড়ল এটা আল্লাহ পাক এই সমস্ত বেয়াদবদেরকে সায়স্তা করার জন্য মাঝে মাঝে থলের বিড়াল অরিজিনাল অটোমেটিক ভাবে বেরিয়ে আসে ওয়াইদা খাসামা ফাজারা যত বেদাতি বক্তা দেখবেন অধিকাংশ ব্যক্তার মুখে গালিগালাজ ছাড়া কিছু নেই আলেম মানুষ তুমি গালিগালাজ করো কেন দলিল থাকলে তুমি বলো আর পাবলিকরে আবার বলে ঠিক কিনা বলে মানে আমার খুদ্টা আপনি ঠিক বলবেন তারপর ঠিক হবে তা আপনার ঠিক দিয়ে আমার ঠিক না আমার ঠিক দিয়ে আপনার ঠিক আপনি এসেছেন আমার কাছ থেকে দুটা কথা শিখতে এবার আপনাকেই যদি আমি বলি যে আমার কথা ঠিক কিনা আপনি বলেন ঠিক না বেশি আরে কথা কয় না কে আরে কথা বলেন জোরে বলেন সুবহান আল্লাহ এটা কি অবস্থা আর পাবলিক এক শ্রেণীর আছে এখানেও ঠিক বলতেছে আবার ওখানেও ঠিক বলতেছে আপনি এক বক্তা যা বলে গেল সব পাবলিক ঠিক ঠিক বলতে থাকে কিছুক্ষণ পরে এসে আর এক বক্তা এসে এর বক্তৃতা মই দিতে শুরু করল একেও ঠিক বলে দিল সে যে ঠিক বলতেছে সে কি বুঝে বলে না না বুঝে বলে বুঝার মতো মেধা শক্তি তো তার সুবাহান আল্লাহ আল্লাহ আকবার রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন এই আচরণগুলি যাদের মধ্যে আছে তাদের মধ্যে মুনাফেকি আছে আর চারটি একটা আচরণ যদি তার মধ্যে একসাথে পাওয়া যায় সে খাঁটি মুনাফে রাসুল্লাহ সাল্লাম বললেন এই সার আচরণ কারোর মধ্যে ওয়াদা খেলাপ আছে কথা সত্য বলে আর এমন একটা লোক মিথ্যা কথাও বলে ওয়াদা খেলাপও করে আমানতের খেয়ানত করে অশ্রাব্য বাজায় গালি গালাসও করে রসুল্লাহ বলে চারটা আচরণ যদি কারো ভিতরে আসে তো জেনে নিয়ে ওটা খাঁটি মুনাফে সাহাবাইকারগণ বলছেন আমরা মুনাফেক খুঁজতাম ফজরের সময় ফজরের জামাতে হাজির হতে পারে না আর এসার জামাতে হাজির হতে পারে না ফজরের জামাতে হাজির হতে যদি কষ্ট হয় তাহলে বুঝতে হবে তোমার মধ্যেও মুনাফেকি বা আমার মধ্যেও মুনাফেকি আছে আল্লাহ পাক আমাদেরকে এই ভয়ানক রোগ মুনাফেকি নেফাক থেকে হেফাজত করুন আল্লাহ আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين